হাদিস নম্বর চোদ্দ عن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم كان يقول اللهم اني اعوذ بك من الجنون والجذام والبرص وسيء الاسقام ঘৃণিত বেধি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আনাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয়ই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন اللهم إني أعوذ بك من الجنون والجذام والبرص وسيء الأسقام অর্থাৎ হে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকটে বাতুলতা বা উন্মত্ততা কুষ্ঠরোগ ধবল এবং সকল প্রকারের ঘৃণিত ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি সোনান নাসাই হাদিস নম্বর পাঁচ হাজার চারশো তিরানব্বই এবং সোনান আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো চুয়ান্ন তবে হাদিসের শব্দগুলি সোনান নাসাই থেকে নেওয়া হয়েছে আল্লামা নাসেরুদ্দিন আল আলবানি হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে আট নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম এই সমস্ত ঘৃণিত ব্যাধি থেকে আল্লাহর কাছে এই জন্য আশ্রয় প্রার্থনা করেছেন যে এই সমস্ত ব্যাধি হল কঠিন ভয়াবহ মানুষ এই সমস্ত ব্যাধিকে খুব ঘৃণিত ব্যাধি মনে করে কেননা এই সমস্ত ব্যাধি মানুষের প্রকৃত অবস্থা পরিবর্তন করে দেয় এবং নষ্ট করে দেয় দুই মানুষের স্বাস্থ্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত সুতরাং মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন নিজের স্বাস্থ্য সঠিক পন্থায় রক্ষা করে এবং নিজের শরীরের সুস্থতা প্রাপ্ত হওয়ার জন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে কেননা এই সমস্ত ঘৃণিত বেধিতে আক্রান্ত হলে মানুষ নিজের অধিকারগুলির রক্ষণাবেক্ষণ করতে এবং দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়ে তিন মানুষের স্বাস্থ্য সঠিক পন্থায় রক্ষা করার কতকগুলি উপাদান রয়েছে সেই উপাদানগুলি হল প্রকৃতপক্ষে মহান আল্লাহর প্রদত্ত নিয়ম বা কানুন ও বিধি ব্যবস্থা এবং মানুষ যেন তার সৃষ্টিকর্তা আল্লাহর বশ্যতা ও দাসত্ব স্বীকার করে এবং স্বাস্থ্য রক্ষার জন্য মহান আল্লাহ যে সমস্ত নিয়ম বা কানুন ও বিধি ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন সেই সমস্ত নিয়ম বা কানুন ও বিধি ব্যবস্থা নিজের স্বাস্থ্য রক্ষার নিমিত্তে মেনে চলা আল্লাহর বশ্যতা ও দাসত্ব স্বীকার করার নিদর্শন